কোভিড উনিশ কিংবা করোনা যে নামে অভিহিত করা হোক না কেন সেটা বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে তার আগের পয়ে কিছু বলেছি আলেমুল আমরা বহু বক্তব্য দিচ্ছেন ডাক্তার সাহেবরা বিভিন্ন সতর্কতা অবলম্বন চিকিৎসা এবং ঔষধের কথা বলছেন দেশের দায়িত্বশীল নেতৃবৃন্দ তারা রাজনৈতিক হন বা সামাজিক হন সাংস্কৃতিক হন বা প্রচার মাধ্যমের হন তারা তাদের বক্তব্য দিচ্ছেন সকল কিছুই চলছে এখানে যতটুকু দৃষ্টি আকর্ষণ প্রয়োজন খুব সংক্ষেপে কয়েকটি দৃষ্টি আকর্ষণ করেই আমার বা শেষ করব ইনশাআল্লাহুল আজিজ কিছু কিছু জায়গা সম্ভবত গ্যাপ রয়ে গেছে বক্তাদের বক্তব্য টিভির আলোচনা নেতাদের নেত্রী নেতাদের বক্তব্য এবং ডাক্তার সাহেবের দৃষ্টিভঙ্গি সকল কিছু অধিকাংশই রাইট কিন্তু যেখানে যেখানে একটু একটু সমস্যা প্রশ্ন আসছে আমি সংক্ষেপে শুধু সেদিকে দৃষ্টি আকর্ষণ করে ইনশাআল্লাহ খুতবা শেষ করব প্রথম প্রশ্ন যে ভাইরাস ছড়ে গেছে সারা পৃথিবীতে পৃথিবীর অধিকাংশ দেশেই এখন আক্রান্ত মৃত্যুর সংখ্যা বিভিন্ন হিসাবে দুই হাজারের উপরে আক্রান্তের সংখ্যা কয়েক লক্ষ আর আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এগুলা স্বাভাবিক বিষয় পৃথিবীতে মহামারী এসেছে গেছে কিন্তু আগের যুগে বিজ্ঞানের ডাক্তারি শাস্ত্রের প্রচারণার এতটা কৌশল ছিল না এতটা অবলম্বন ছিল না মানুষ জানতে পারেনি সাহাবিগণের যুগেই যখন বাইতুল মাকদেসের সমস্যা সমাধান করার জন্য অমর রাজিয়াল্লাহু তাআলা বেরিয়েছিলেন একেবারে বিশ্বস্ত সূত্রে হাদিসের ব্যাখ্যাকারীগণ ঐতিহাসিকগণ বলেছেন সর্বোচ্চ তিরিশ হাজার মানুষ মারা গেছে শুধুমাত্র সিরিয়ার এলাকাতেই তার ধারে কাছেও পৌঁছেনি এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ তখন তো চিকিৎসা ছিল না প্রচারণা ছিল না আর উপস্থিত কি করবেন তা জানাও ছিল না কাজেই তার ধারে কাছে পৌঁছেনি বহুত মহামারী এই পৃথিবীতে এসেছে গেছে হাজার হাজার মানুষ মারা গেছে কিন্তু এর লক্ষ্য এবং উদ্দেশ্য কি লা জয় আল্লাহ সারা পৃথিবীর মানুষকে একসাথে কোনো মহামারী দিয়ে পারেন না কারণ আল্লাহ জয় আল্লাহ পাক এগুলা দেন ফিরে আসার জন্য পাপাচার থেকে ফিরে আসো অন্যায় থেকে ফিরে আসো অত্যাচার থেকে ফিরে আসো জুলুম থেকে ফিরে আসো শিরেক থেকে ফিরে আসো বেদাত থেকে ফিরে আসো এগুলাতে ফিরে আসো লাল যাতে ফিরে আসতে পারে সারা পৃথিবী অন্যায় করছে জুলুম করছে অত্যাচার করছে সেরেক বেদাত কুসংস্কারে জড়িত সবল দুর্বলকে অত্যাচার করেই চলেছে বৃহত্তর শক্তিশালী রাষ্ট্রগুলা দুর্বল রাষ্ট্রকে বৃহত্তর শক্তিশালী পার্টিগুলা দুর্বল পার্টিগুলাতে অধর্মের প্রভাব নাস্তিকতার প্রভাব যেখানে সেখানে ধার্মিকদেরকে যারা সামাজিক প্রভাব সম্পন্ন লোক যাদের প্রভাব কম তাদেরকে জমি জমা দখল সহ বিচার বিভাগ বলেন আইন বিভাগ বলেন যাদের শক্তি বেশি তারা দুর্বলকে কিভাবে সারা পৃথিবী নির্যাতন করছে তাল্লাপাক একটি সারা দিয়ে দেন বন্ধ করো কিছুটা বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ ভাষার মধ্যে অনেক ক্ষেত্রে নমনীয়তা এসেছে তবে পুরোপুরি আসা দরকার সেরেক থেকে ফিরে আসা দরকার সর্বপ্রথম বেদাত থেকে ফিরে আসা দরকার কুসংস্কার থেকে ফিরে আসা দরকার সারা পৃথিবীর সকল শাসকদের এক বাক্যে জাতির সঙ্গে বসে ওয়াদা করা দরকার আমরা বৃহত্তর এবং ক্ষুদ্র কোনো জুলুম কার উপরে করব না অত্যাচার করব না মারণাস্ত্র বন্ধ করে দিলাম সেদিকে তো যাচ্ছে না যাওয়া উচিত তবে বাংলাদেশের জন্য একটু শুভবার্তা আছে আলহামদুলিল্লাহ ওই পথেই এগোক সেটাই আমরা চাচ্ছি শেখ মুজিব রহমান সাহেব এবং জিয়াউর রহমানের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর নামে I major Ziaur Rahman on behalf of our great leader Sheikh Mujibur Rahman declare hereby the independence of Bangladesh এখানে সমস্যাটা কোন জায়গায় শেখ মুজিবকে গ্রেট লিডার মেনেই তিনি ঘোষণা দিয়েছিলেন শেখ মুজিব গ্রেট লিডার না এটারই বা বলার দরকার কি তিনি ঘোষণা দেন নাই এটা বলারই বা দরকার কি দুই নেত্রীর মধ্যে মহা সংঘাত লাগিয়ে দেওয়ার বা কি প্রশ্ন ছিল কি প্রয়োজন ছিল মধ্য সত্তাভোগীরা বৃহত্তর দুই দলের মধ্যে মহা সংঘাত লাগিয়ে দিয়ে নিজেরা তেলে ঝুলে খেয়ে বেঁচে থাকেন মাত্র দেশকে ডুবিয়ে দেন অন্ধকারের অতল তলে আশা করব শেখ সাহেবের মধ্যে জিয়ার মধ্যে যে ভালো সম্পর্ক ছিল আমরা সাধারণ ইতিহাস যতটুকু বুঝি দুই নেত্রীর মধ্যে ওই সুসম্পর্ক স্থাপিত হয়ে দেশটা আবার একটা স্বাভাবিক পর্যায়ে চলে যাক ইনশাআল্লাহ আমরা সাধারণ পাবলিক হয়ে আমরা সেটাই মনে করি দুজনেই মুক্তি একজনের মুক্তি সংগ্রামের মহানায়ক আরেকজন সরাসরি মুক্তিযোদ্ধা কাজেই দেশ ভালোর দিকে যাক কেননা স্বাভাবিক একটা পরিস্থিতি না থাকলে সেখানে অত্যাচার চলবেই পুলিশ দিয়েই দেশ চালাইতে হয় এটা স্বাভাবিক নিয়ম সারা পৃথিবীর এটা কোনো ভালো নিয়ম নয় সম্মানিত উপস্থিতি সারা পৃথিবীর সকল শাসকরা এই শপথ নেই কোন দেশে আমরা অস্ত্র পাঠাবো না কোন দেশে আমরা বম্পিং করব না কোন দেশের মানুষকে অন্যায়ভাবে আমরা ধরব না সারা মুসলিম বিশ্ব অত্যাচার নির্যাতন আমেরিকাও পাঠিয়েছে তালেবানদের মধ্যে এবং শাসকদের মধ্যে পম্পেনকে পাঠিয়ে দিয়েছে আপোষ করার জন্য এর মধ্যে সম্ভবত তারাও একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিচ্ছে কিন্তু তারা নিজেরা আপোষ করেনি এই হলো মুসলমানদের দুরবস্থা সম্মানিত উপস্থিতি এই হলো এক নম্বর অত্যাচার আমরা কেউ কাউকে করব না কোন দিক থেকেই না দুই শিরিক সারা পৃথিবী শিরিকে নিমজ্জিত সেদিন দেখলাম মুসলিমরা সাংবাদিকরা নেতৃবৃন্দ আল্লাহর নাম নেন না খুব একটা খুব কম অথচ একজন হিন্দু ভদ্রলোক বিপ্লব বড়ুয়া সে এসে বলছে পরম আমার কাছে আমাদের প্রার্থনা করতে হবে ইতালিতে যিশু খ্রিস্টের কাছে প্রার্থনা করছে হিন্দুর মুখ দিয়ে পরম করুণাময়ের নাম বেরোচ্ছে মুসলিম নেতৃবৃন্দের মধ্যে সাংবাদিকদের মুখ থেকে বিচারপতিদের মুখ থেকে সহজেই শব্দ বেরোচ্ছে না অদ্ভুত ব্যাপার কিন্তু ওরা খ্রিস্টান জগতের শেরেকের মধ্যে আছে সেটা হলো তারা আল্লাহর কাছে চাচ্ছে না চাচ্ছে চাচ্ছে যিশুর কাছে সরাসরি শেরেক তোমরা গডের কাছে চাও তোমরা আল্লাহর কাছে চাও সারা পৃথিবীতে খ্রিস্টান জগতে প্রার্থনা করছে যিশুর কাছে প্রার্থনা করছে আল্লাহর কাছে না শিরিক আর ঘটছে খালি ক্রসটা অর্থাৎ তাবিজটা তৌহিদের দিকে ফিরে আসতে হবে আর সকল গির্জার মধ্যে আপনারা মূর্তি ঢুকিয়ে রেখেছেন তৌরাত বলেন ইঞ্জিল বলেন প্রত্যেকটাকে আইডলকে সেরেক বলা হয়েছে আইডল নিষিদ্ধ বলা হয়েছে মূর্তি নিষিদ্ধ বলা হয়েছে আমি এর আগে অনুরোধ করেছিলাম রাস্তায় ঘাটে যত ধরনের ছবি টানানো হয়েছে মূর্তি বানানো হয়েছে মোরাল বানানো হয়েছে যাই কিছু হয়েছে না কেন আপনারা মেহরবানি করে এই গুলাকে নামিয়ে ফেলুন কেন এই শিরেক আল্লাহর রহমতকে প্রতিহত করে আল্লাহর গজবকে এগুলা ফরজ করে দেয় নীরবে আল্লাহ একবারে সব মারেন না একই সাথে সব করেন না এটা তার ইচ্ছা তিন মসজিদগুলো বন্ধ করে দেওয়া হবে কিনা তালা মেরে দেওয়া হবে কিনা অনেকেই বলা বলি শুরু করছেন কাবার ঘর বন্ধ মসজিদে নবী বন্ধ কথাটা আমি বিভিন্নভাবে সূত্রে খবর নিয়েছি কথাটা সত্য নয় কাবার ঘর বন্ধ হয়নি মসজিদে নবী বন্ধ হয়নি যেটা হয়েছে মুসল্লিদেরকে আসতে উৎসাহিত করা হচ্ছে না কেন হাদিস রয়েছে কতগুলা পরিষ্কার করে দিচ্ছি আর আরেকটা হাদিস নিয়ে সামান্য কথা বলো খুব দ্রুত কথা বলতে হচ্ছে বক্তব্য কয়েক ঘন্টা খালি নোট দিয়ে যাচ্ছি আমি একটা হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিস সহিহ বুখারীতে আরেকটি হাদিস সহিহ বুখারীতে কিতাবুল আযানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তালান থেকে বর্ণিত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে থেকে বর্ণিত যে হাদিস আযানের পরে বলা হয়েছে আলা সাল্লু ফি রিহালিকুম আজান শেষ করে দিয়ে আজানের পরে বলা হয়েছে যে তোমরা তোমাদের ঘরে সালাত আদায় করো এর অর্থ এই যে আজান বন্ধ হয়েছে আজান চলেছে আজানের শেষে বলা হয়েছে আল্লাহ সাল্লুফি রেহালেকুম হালেকুম বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে তুফান হচ্ছে কিংবা ঠান্ডা অতিরিক্ত তোমরা তোমাদের ঘরে সালাত আদায় করো কেন ঠান্ডায় রাস্তায় অতিরিক্ত হয়তো ওখানে আগাতে পারবে না কেন বিরাট সৈন্যবাহিনী বোনা বোনাপার্টের রাশিয়া আক্রমণ করতে গেছিল বাহিনী সৈন্য অস্ত্র রাশিয়ার সাথে তখন ফ্রান্সের বেশি ছিল কিন্তু তারপরেও ওখানে যাওয়ার পরে যখন অতি ঠান্ডা এবং বরফের মতো আটকা পড়ে গেল অস্ত্র এবং সামরিক বাহিনী বিকল হয়ে গেল তখন রাশিয়ার কাছে নেপোলিয়ন বোনাপট ফ্রান্স হেরে গিয়েছিল কেন পরিবেশের একটা বিষয় আছে এরকম ঠান্ডা যদি থাকে মহাবৃষ্টি আল্লাহ নবীর মসজিদ তখন সাদ নেই কাদা পানি তখন আজান বন্ধ হয়নি বলা হয়েছে আল্লাহ সাল্লুফি রিহালেকম তোমরা তোমাদের ঘরে সালাত আদায় করো কিন্তু আজান বন্ধ হয়নি দুই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস সেটা হাইয়া আলা সালা এবং হাইয়া আলাল ফালার বদলে ওই জায়গায় আলা সল্লুফি রিহালেকম বলা হয়েছে একটা ইবনে হাদিস হলো সালাতের পরে আজানের পরে তোমরা তোমাদের ঘরে সালাত আদায় করো কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিসে রয়েছে হাইয়াল আলাস সালাহ হাইয়া ফালাহ কিন্তু আস ফজরের সালাত ছিল আস-সালাতু খায়রুম মিনান নাওম ওইটার বদলে ওই হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ ওই জায়গায় আলা সাল্লু ফিরে হালাকুম বলা হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মানে আমি এটা আল্লাহর নবীর কাছে শুনেছি কাজে দুইটাই করা যেতে পারে আজান শেষের পরে আলা সাল্লু ফিরে হালাকুম কিংবা আজানের ভিতরে হাই আলাস সালাহ হাই আলাল ফালাহ হাই সালার বদলে আলা সাল্লু ফিরে হালেকম তোমাদের ঘরের মধ্যে সালাত আদায় করো দুটোরই অবকাশ রয়েছে তিন নম্বর সবাই কি ঘরে সালাত আদায় করবেন তাহলে মোয়াজেন আজান দেবে কোথায় এখানে দুটো দিক আছে একটি হাদিস হল লা ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামা হাদিস সোহেল বুখারীতে সহিহ মুসলিমে কিতাবুত ডাক্তারের অধ্যায়ে যে রোগ লা আদওয়া আদোয়া মানে তার সীমা থেকে বাহিরে যায় না আদোয়ার শব্দ অর্থ আমি এভাবে করে নিচ্ছি যেহেতু শর্ট ব্যাখ্যা দেবো আমি পাঁচ মিনিটের মধ্যে ওলা তিয়ারা পাখি উড়ায় না ঠিক নয় ওয়ালা হামা হামা হয় না তৌহিদ এবং শিরকের বিরাট অধ্যায় হাদিসের মধ্যে এক আরবি বদবি এসে বলছে ইয়া আপনি যে বলছেন রোগ ট্রান্সফার হয় না অন্য থেকে যায় না কিন্তু উট আমরা দেখছি একটা খুজলিওয়ালা পচরাওয়ালা চর্মরোগ বিশিষ্ট উট যখন আমরা এই বালির মধ্যে রাখি তখন একটা জেবা হরিণের মতো চকচকা থাকে যখনই সেটা আবার চর্মরোগ বিশিষ্ট উটের মধ্যে ঢুকায় তখন বাকি সব উটের চর্মরোগ হয়ে যায় আল্লাহ বলেন ফামানা আদ আল প্রথমটাকে কে চর্মরোগ দিয়েছে এখান থেকে কিছু কিছু আলেম বলছেন যে কোন রোগী সংক্রমক নয় হাদিস সোহেল বুখারী এবং মুসলিমে দুই নম্বর হাদিস এই হাদিসের সাথে সহিউল বুখারিতে রয়েছে আবার সংযোগ লাদোয়া ওয়ালা তিয়ারাত ওয়ালা হামা এর সাথে আল্লাহ নবী আবার বলেছেন ফিররা মিনাল মাজজুম কামা তাফিররু মিনাল আসাদ তোমরা জুজাম থেকে মহামারী রোগ এটা জুজাম এবং তাউন দুইটা আছে হাদিসে বিশেষভাবে জুজাম হলো এক প্রকার রোগ যেটা হাড্ডি গোস্ত চামড়া পর্যন্ত আলাদা আলাদা করে দেয় এটা আর আত্মাউন আছে একটি যেটা প্লেগ বলা হয় বগলে কিংবা শরীরের কোনো একেবারে নরম স্থান থেকে শুরু হয় সারা শরীর আক্রান্ত হয়ে যায় এবং সেই প্লেগ যদি কোথাও দেখা যায় তাহলে তোমরা সেখান থেকে এমন ভাবে ভাগবে যেরকম সিংহ এবং বাঘ দেখলে তোমার ভয় চেটে পালাও ওখানে থাকবে না হাদিস তাহলে একই হাদিসের দুই পার্ট লা আদওয়া ওয়ালা তিয়ারতা ওয়ালা বাকি দুটোর অনুবাদ আমি করলাম না শুধু যে একটা নিয়ে কথা বলছি যেটা নিয়ে আলেমরা কথা বলছেন যে রোগ সংক্রমক নয় এটা দলিল দিচ্ছেন লা আদওয়া দিয়ে কিন্তু পরের অংশই যে তোমরা ওই জোদাম থেকে মহামারীর থেকে এমন হয়ে আত্মরক্ষা করো যেরকম তোমরা সিংহ থেকে আত্মরক্ষা করো আদেশটা সবিরোধী হলো কিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী জিজ্ঞাসা করা হলো আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবেই বলেন আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে বলছেন আরেকটা হাদিস উল্লেখ করে নিয়ে আপনাদের সামনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে লা ইউরিদান্না মুমরিদুন আলা মুসহ তোমরা কেউ অসুস্থ উটকে সুস্থ উটের মধ্যে ঢোকাবে না অসুস্থ উটগুলাকে সুস্থ উটগুলার ভিতরে ঢোকাবে না এই হাদিস সহিল বুখারিতে এবং সোহেল বুখারি সহি মুসলিমে রয়েছে আর অন্য অন্য কেতাবেও রয়েছে এখন লা আদওয়া যদি ঠিক রোগ সংক্রমক নয় তাহলে কেন আল্লাহ নবী বলবেন যে জুজাম থেকে এবং তাউন থেকে তোমরা আত্মরক্ষা করো তিন কেন বলবেন যে তোমরা অসুস্থ উটকে সুস্থ উটের মধ্যে ঢোকাবে না ইত্যাদি কেন হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু প্রশ্ন করা হলো যে আপনার কথা তো হাদিস তো দুই রকম হয়ে গেল আপনিই বলছেন লা দোয়া আবার আপনিই বলছেন অসুস্থ উটকে সুস্থ উটের মধ্যে ঢুকাবে না কোনটা সত্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যেন একটু অস্বীকার করলেন অর্থাৎ লা দোয়া এটা আমার মনে নেই তখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা হারেজ বলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আপনি কি বলছেন আগে বললেন লা দোয়া রোগ সংক্রমিত হয় না আবার দ্বিতীয়বার আপনি বলছেন অসুস্থ উটকে সুস্থ উটের মধ্যে ঢুকেও না এটা তো আপনারই কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাগ করে খুব রাগান্বিত হলেন যেমন তার রাগের ভাষায় বোঝা গেল যে আগের হাদিসটা তিনি বলেননি কিন্তু আগের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তিনি ভুলে গেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আবু সাহেব থেকে বহু সূত্রে আল্লাহর নবীর থেকে বর্ণিত রয়েছে লা আদওয়া লোক ট্রান্সফার হয় না এখন মিলাবেন কিভাবে নতুন সাবজেক্ট নয় বহু কিতাবে বর্ণিত আছে ইমাম ইবনে সালাহ তার উলুমের হাদিসের মধ্যে আমি এক ডজন কিতাবের নাম বলতে পারি হানাফি বলেন শাফি বলেন এই দুইটার মধ্যে মিলিয়েছেন এলমে হাদিসের হাদিসের বিষয়ের মধ্যে দুই হাদিসের মধ্যে কিভাবে মিলাবেন সেখানে অধিকাংশ মুহাদ্দিসিনগণ এই দুই হাদিস দিয়ে দলিল দিয়েছেন তো আপনারা কেন অর্ধেক ব্যাখ্যা করছেন অর্ধেক ব্যাখ্যা করছেন কেন সোজা কথা তারা বলে দিয়েছেন তৎকালীন যুগে বেদুইনদের মধ্যে বিশ্বাস ছিল যে রোগ নিজেই সংক্রমণ করার ক্ষমতা রাখে আল্লাহ নবী লা বলে ওইটা নিষেধ করেছেন এটা আল্লাহর তাকদীর এটা আল্লাহর তকদীর রোগ নিজে নিজের ক্ষমতায় নিজে নিজেই সংক্রমিত হয় না তোমরা এই বিশ্বাস করো না কিন্তু জুজাম থেকে তাউন থেকে সংক্রমণকারী রোগ থেকে তোমরা দূরে থাকো কাজে এক হাদিসের আর এক হাদিসের কোনো বিরোধ নেই কাজে যারা এক হাদিসের অর্ধেকের ব্যাখ্যা করছেন তাদেরকে অনুরোধ করব এরকম মোটা মাথায় কথাবার্তা বলা ঠিক নয় আপনি একটু মোকাদ্দম ইবনে সালাপুরে দেখুন হাফেজ ইবনে হাজারের নুজহাতুন নজর নখবাতুল ফিকাহটা পড়ে দেখুন ইবনে হাজার আসকালানির সহিহুল বুখারীর ব্যাখ্যা ফাতুল বারিক পড়ে দেখুন হানাফি ভাইদেরকে অনুরোধ করব আপনারা একটু পড়ে দেখুন উমদাতুল কারি সহিহুল ব্যাখ্যা বুখারীর ব্যাখ্যা যেটা আল্লামা বদরুদ্দিন আইনি করেছেন মোল্লা আলী কারি হানাফির মেশকাতের ব্যাখ্যাটা একটু আপনি খুলে দেখুন ইমাম ইবনে কাইম আল জাওজিয়ার কিতাব জাদুল মাদের একটা অংশ সেটা আপনি খুলে দেখুন সহিহ মুসলিমের ব্যাখ্যা ইমাম নওয়ির কিতাব মধ্যে এই হাদিসের যে ব্যাখ্যা করেছেন সেটা খুলে দেখুন বাইহাকি সর্বপ্রথম এদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন দুই হাদিসের মধ্যে সমন্বয় করায় আপনি একটু পড়লেন না খেয়াল করলেন না অর্ধেক হাদিস বলে একেবারে মারাত্মক বিভ্রান্তির সৃষ্টি করেছেন এই হাদিসটা নতুন নয় এই ব্যাখ্যা বিশ্লেষণ নতুন নয় সেই আগের যুগ থেকে করা হয়েছে মুসাব্বিব আছে রোগ সংক্রমিত হয় কিন্তু সেটা আল্লাহ ওয়াহদাউলা করেন শুধুমাত্র জাহিলিয়াতের লোকদেরকে প্রতিবাদ করা হয়েছে যে রোগ নিজে সংক্রমিত হয় না এটাও আল্লাহর তাকদির ওই দিন হাদিসে বলেছিলাম লম্বা হাদিস যেটা বর্ণনা করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা অংশ বিশেষ বলবো যেটুকু আমার বাদ ছিল আবু মায়দার রাদিয়াল্লাহু তাআলা বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কা মিন কাদারিল্লাহ আল্লাহর তাকদির থেকে আপনি ভাগার চেষ্টা করছেন বলেছিলাম যে ওমর রাদিয়াল্লাহু বললেন একটু রাগান্বিত হয়ে যে তোমাকে ছাড়া অন্য কেউ বললে কথাটা হতো না হলে তাকে আমি শাস্তিও দিতাম ওমর রাদিয়াল্লাহু যে কথাটা বলেছেন সেদিন আমি বলিনি উনি বললেন দেখো তুমি উট নিয়ে ঢুকলে কিংবা জীবজন্তু নিয়ে ঢুকলে এমন জায়গায় দুইটা জায়গা আছে একটা উপত্যকায় একটা আছে মরুভূমি আর একটা মরুদ্যান মরুভূমিতে কিছু কিছু ঘাস থাকে আর মরুদ্যানে আমাদের প্রচুর ঘাস থাকে তুমি ঢুকে গেলে মরুভূমিতে কিংবা ঢুকে গেলে মরুদ্যানে কোনটা আল্লাহর তাকদির নয় বলো তো দেখি যে দুটোই আল্লাহর তাকদির যে এটা দুইটা দিক এক জায়গায় প্লেগ হয়েছে আরেক জায়গায় হয় নাই তুমি যে কোনো জায়গায় যেতে পারো দুইটাই আল্লাহর তাকদির তুমি তাকদির অস্বীকারের কথা বলছো কেন দুটোই তাকদির সেদিন আরো দৃষ্টি আকর্ষণ করেছিলাম সহিহ বুখারীর হাদিস যত রোগ আল্লাহ পাঠান তার জন্য আল্লাহ পাক শেফাও পাঠান সহি মুসলিমের হাদিসটি বলা হয় নাই লেকুল্লে দা এন দাওয়া প্রত্যেক রোগের জন্য চিকিৎসা রয়েছে কিন্তু তোমাদের বিশ্বাস করতে হবে ফায়দা উসিবাদ দা যদি রোগ আক্রমণ করে তাহলে বিশ্বাস করে নেবে এটা আল্লাহ তাকদীর রোগে আক্রমণ করলে তোমাকে ধরে নিতে হবে যে এটা আল্লাহ তাকদির প্রত্যেক রোগের ওষুধ আছে ভ্যাকসিনেশন পাওয়া যাবে না ওষুধ পাওয়া যাবে না বোধহয় সাউন্ড হচ্ছে না তাই না আচ্ছা ভ্যাকসিনেশন পাওয়া যাবে না ওষুধ পাওয়া যাবে না চিকিৎসা পাওয়া যাবে না একথা সত্য নয় চিকিৎসা গবেষণা করে বের করে নিতে হবে আমি বলেছিলাম মুসলিমরাও বের করতে পারে সেটা ও মুসলিমরাও বের করতে পারেন কোন সমস্যা নাই বের আছে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আপনাকে গবেষণা করে বের করে নিতে হবে এখন যদি আবার তাবিজ দেওয়া শুরু করেন পানি পরা দেওয়া শুরু করেন পানি পরা দিতে পারেন আল্লাহর কালাম দিয়ে তাবিজ দেওয়া শুরু করবেন সুতা দেওয়া শুরু করবেন তারপর আবার বলবেন যে সংক্রমণ নাই এর আবার কিসের চিকিৎসা ইত্যাদি ইত্যাদি হলো একার বেহুদা কথা বাজে কথা সংক্রমণ আছে তার চিকিৎসাও আছে যদি আল্লাহর কালাম দেয়া ফু দেন পানি দেন তেল দেন সবই জায়েজ আছে কিন্তু সেরেক করা জায়েজ নয় এখানে দুইটা অবস্থান আছে যেটা আমি হাদিস দা শুরু করেছিলাম যে মসজিদ বন্ধ করে দিবেন কিনা আল্লাহর নবী যখন ভাগতে বলেছেন যেখানে প্লেগ বা মহামারী আছে ঢুকতে নিষেধ করেছেন আবার যারা সেখানে অবস্থান করছেন তাদেরকে বের হতে নিষেধ করেছেন বর্তমানে বিজ্ঞান এটাই বলছে ঢুকবেন না সেখানে বের হয়ে আসবেন না এটাও সংক্রমণের এক টাকার প্রকাশ দলিল যারা বাইরে থেকে এসেছেন তারা রোগ নিয়ে এসেছেন যারা বের হয়ে যেতে চেষ্টা করছেন তারা কি নিয়ে বাইরে যাচ্ছেন কিংবা প্লেগের মধ্যে যা ঢুকে পড়ছেন একেবারে কোয়ারেন্টাইন যেটা বলা হচ্ছে সেটা আল্লাহ নবী আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগেই বলে দিয়েছেন তো হোম কোয়ারেন্টাইন শব্দটা বাংলা বলতে পারেন না কোয়ারেন্টাইন কি মানুষ বোঝেই না আরবিতে বলে আল হাজরা সেহি মানে স্বাস্থ্যগতভাবে আলাদা থাকা একাকিত্বে থাকা নিঃসঙ্গ থাকা বাংলা শব্দটা আপনারা খুঁজে পাচ্ছেন না বুঝাতে পারছেন না মানুষকে এই কোয়ারেন্টাইন কি সোজা শব্দ একটা সহজ শব্দ দিয়ে মানুষকে বুঝান এতদিন পর্যন্ত কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইন আমি তো প্রথম মনে করেছিলাম বোধ হয় একেবারে বিশেষ মৃত্যুমুখী রোগীকে যেরকম আইসিতে ঢুকানো হয় ওই রকম কিছু বোধ হয় আমি নিজে আতঙ্কিত ছিলাম বুঝতে অনেক দেরি হয়েছে কোয়ারেন্টাইন এই না যে না জানে কি শব্দ এমনি তো ইংরেজিতে মহা কঠিন শব্দ আর ডাক্তারি ভাষা একটু কঠিন শব্দই থাকে অধিকাংশ সংস্কৃতের মতো কাজে কিছুই না আলাদা নিসঙ্গ থাকবেন একাকিত্বে থাকবেন যাতে আপনার রোগ অন্যের মধ্যে সংক্রমিত না হয় সোজা কথা সহজ কথা এই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কাজ করেছেন হাদিস তিরমিজিতে এবং আবু দাউদে জুজাম রোগে বা মহামারী রোগ যেটা হাড্ডি কোস্ত চর্ম খেয়ে দেয় এটা সে একজন রোগীকে তিনি নিয়ে গেলেন আখাদা বিয়াধি তার হাত ধরলেন হাত ধরে ঘরে নিয়ে গেলেন ঘরে নিয়ে গিয়ে তার একসাথে এক প্লেটে খেলেন তারপরে নিজের বিছানায় থাকতে দিলেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমিও আমি যে প্লেটে খাই সেই প্লেটে খাওয়াইছি এবং মহামারি রোগীকে আমি আমার বিছানায় থাকতে দিয়েছি আবার হাদিস অন্যটা এদের কাছে যাবে না এদের থেকে সরবে ঢুকবো না বেরো হবে না দুই হাদিসের মধ্যে আমার আর একটা সংঘর্ষ লাগলো না সংঘর্ষ লাগেনি কোন কোন ডাক্তার ভাই আমাকে ফোন করে জিজ্ঞাসা করেন চিকিৎসা করব কিনা আমি বললাম আপনার এই প্রশ্ন চলবে না সাধারণ পাবলিকের জন্য যে ফতোয়া সেই ফতোয়া আল্লাহর নবীর জন্য নয় আল্লাহর নবী সারা পৃথিবীর লিডার আল্লাহর নবী সারা পৃথিবীর নেতা আল্লাহর নবী যদি মহামারীতে পিছিয়ে যান মানবতা ধ্বংস হয়ে যাবে ডাক্তার সাহেবেরা যদি এই মুহূর্তে চিকিৎসা থেকে আত্মরক্ষার চিন্তা বেশি করেন তার চিকিৎসা বিজ্ঞানের সাথে তার বিশ্বাসঘাতকতা হবে সেটা করতে পারবেন না সামাজিক নেতৃবৃন্দ যদি দায়িত্ব এখন পালন না করেন জাতির সাথে বিশ্বাসঘাতকতা হবে হাইকোর্টের বিচারপতি সাহেবেরা শুধু তো রুলিংই দিচ্ছেন এত ভীত কিছু মনে করবেন না আপনার মেহরবানি করে সবচেয়ে ভীতু সবচেয়ে ভীরু সবচেয়ে আত্মরক্ষামূলক বক্তব্য আসছে শুধু হাইকোর্ট থেকে আপনার এত ভীরু কেন আপনার যে জীবনে এত বেশি চিন্তা কেন দেশ নিয়ে কথা বলুন জাতি নিয়ে কথা বলুন যেভাবে কান্নাকাটি শুরু করেছেন আপনারা গোটা জাতিকে অসহায় করে ফেলেছেন আপনারা আরো সবল হন আর বীরত্বপূর্ণ কথাবার্তা বলেন আপনারা ডাক্তারদেরকে দিতে বলেছেন নার্সদেরকে দিতে বলেছেন জাতীয় বীরের মর্যাদা তা আপনারা জাতীয় বীর হন না কেন সম্মানিত উপস্থিতি এত দুর্বল কথা বলতে হয় না বিপজ্জনক মুহূর্তে যাদের দায়িত্ব ইমাম সাহেবরা আছেন মোয়াজ্জেন সাহেবরা আছেন সাহসী যারা আছেন তাদেরকে জাতির জন্য এখন দায়িত্ব পালন করতে হবে আল্লাহ নবী সেটাই শিখিয়ে দিয়েছেন আমি নবী মোহাম্মদের জন্য মহামারীতে পালিয়ে ব্যক্তিগতভাবে আত্মরক্ষা করা শোভনীয় নয় কাজেই তিনি বুঝিয়ে দিয়েছেন ডাক্তারদের রোগের কাছে যেতে হবে চিকিৎসা দিতে হবে এখানে বললেন তারপরে বললেন কল বিসমিল্লা তুমি বিসমিল্লা বলো সে কাতান বিল্লাহ আল্লাহর উপর নির্ভর করে ওয়া তাওয়াক্কুলান আল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করে ডাক্তার সাহেব তিনটা কথা বলবেন বিসমিল্লাহ সেকাতান বিল্লাহ তাওয়াক্কুলান আল্লাহ এটা মুখস্থ করে নিন আপনারা কারণ এটা হাদিসে এসেছে আবু দাউদ এবং তিরমিজিতে আপনারা সবে আত্মরক্ষা করলে রোগীদের চিকিৎসা করবে কে নিজেরা কোয়ারেন্টাইনে ঢুইকেন না আল্লাহ আর আমি দৃষ্টি আকর্ষণ এই হাদিস থেকে ওইটার দৃষ্টিভঙ্গি রয়েছে যাদের যে দায়িত্ব দায়িত্ব থেকে পিছিয়ে যাওয়া যাবে না আর্মিরা দায়িত্ব নিয়েছেন আলহামদুলিল্লাহ তারা ঠিকঠাক মতো দায়িত্ব পালন করবেন পুলিশ বেড়াতে পিটানের ওস্তাদ আর অ্যারেস্ট করার ওস্তাদ এখন তাদেরকে দায় দায়িত্ব কেন দিলেন না সরকার আমি বুঝি না আর্মিকে দিতে হলো কেন ওনাদেরকে দিয়ে একটু সামাজিক সেবাটা নিয়ে নিন দুই দলেই করুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই আরেকটা হাদিস আপনাদের কাছে শুনিয়ে দিলাম মাথায় খুব ভালো করে রাখবেন সবার জন্য আবার ওইটা না রাস্তাঘাটে ঘুরবেন যে সকল স্বাস্থ্য বিধিবিধান দেওয়া হয়েছে মাস্ক পরবেন তো অনেকেই বলেছে রাস্তায় মাস্কের বিষয় এটা ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মধ্যে তারা পার্থক্য করেছেন আমি ডাক্তারও না বুঝিও না যা শুনি তার থেকে একটু একটু বলে ভুল হয়ে যেতে পারে ব্যাকটেরিয়া নাকি হাওয়ায় উড়ে আর ভাইরাস নাকি শরীর থেকে শরীরে সংস্পর্শের মাধ্যমে যায় মুসাফা করলেন কিংবা বাইরেতে হাতের মধ্যে রোগ নিয়ে গেলেন ইত্যাদি ইত্যাদি বলেন সত্য মিথ্যা আমি জানে বলতে পারবো না কিন্তু তিন ফুট মানে দুই হাত দূরে থাকলে নাকি এই রোগ সংক্রমিত হয় না যেহেতু এটা নাকি ব্যাকটেরিয়া না ব্যাকটেরিয়া ভাইরাস আমি বুঝি না সত্যিকার কথা আমি ওই সাবজেক্টের না যা ভাষা ভাষা অনুযায়ী তার উপর বলছি মসজিদগুলো যেহেতু নাকের সাথে ফুসফুসে সম্পৃক্ত যারা খাদেম আছেন এবং যারা দায়িত্বে আছেন চাদরগুলো ধুয়ে দিতে হবে যে চাদরগুলাতে মুসলিমের সালাত আদায় করেন এই জন্য যদি খাদেম বেশি নিয়োগ দিতে হয় নিয়োগ দিবেন এবং যদি একটু ভাতা বাড়িয়ে দিতে হয় পার্ট টাইমের জন্য সেটা করে দিতে হবে যেহেতু তারা কষ্ট করবে প্রত্যেক মসজিদের চাদরগুলো ভালো করে ধুয়ে ফেলতে হবে যেগুলোতে সালাত আদায় করা হয় এবং বদলিয়ে দিতে হবে এক সালাতের পরে আরেক চাদর বিছিয়ে দেবেন আজকে জুমা হয়ে যাওয়ার পরে সব চাদরগুলো তুলে ফেলতে হবে যদি এটা স্বাস্থ্যগত যেহেতু নাকের সাথে সম্পৃক্ত বিশেষ হবে এই কতগুলো হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আকুল কাউলি হাজার সম্মানিত উপস্থিতি যদি ফাঁক ফাঁক হয়ে বসতে আজকে কোনো সমস্যা নেই যেহেতু মহামারী যেহেতু একটু ফাঁক ফাঁক হয়ে বসার কথা বলেছেন কিন্তু সালাতে যখন দাঁড়াবেন তখন কি করবেন এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যেহেতু কাছাকাছি বসেই পড়েছেন এরপরে আর কি থাকে মাথা নাইরা করার পরে আর ছাটনি দেওয়ার কিছু থাকে না যেহেতু পাশাপাশি বসেই পড়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়াহদাহুল লা শারিকা তাওয়াক্কুল করে পায়ে পা মিলে দাঁড়ান আর হানাফি ভাইদের বিরুদ্ধে আজকার আমরা কোনো কঠিন কথা বলবো না যেহেতু তারা ফাঁক ফাঁক হয়ে দাঁড়ান মাঝখানে শয়তান দাঁড়ায় অন্য দিন আজকে হয়তো বা শয়তান দাঁড়াবে না কেননা আজকে যেহেতু মহামারীর জন্য অনেকটা অন্যান্য হাদিস রয়েছে কিন্তু যারা আমল করবেন সে ব্যাপারে আমি দু কথাই বলতে পারি যদি ফাঁক হয়ে দাঁড়াতে চান দাঁড়াতে পারেন যেহেতু মহামারীর একটা অবকাশ রয়েছে আর যদি পায়ে পায়ে দাঁড়ান সেটা হলো তাওয়াক্কুল এবং হাদিসের পূর্ণাঙ্গ আমল দুটারে অবকাশ রয়েছে আগেই বলেছি মসজিদ মাদ্রা মসজিদগুলো বন্ধ করে দেওয়া যাবে না আজান চলবে যারা ইমাম আছেন মুয়াজ্জিন আছেন স্থানীয় লোকজন আছেন মসজিদে দায়িত্বশীল আছেন আশপাশে তারা জামাতে সামিল হবেন সতর্কতার সাথে কিন্তু কাউকে আসতে বাধ্য করবেন না আজান দেবেন আজানের শেষে আলা সাল্লুফি ফিরে হালেকুম এটা আপনারা বলে দিতে পারেন তোমরা ঘরে সালাত আদায় করো কাবার ঘরের সালাত কখনো বন্ধ হয়নি মসজিদ নবমীতে সালাত কখনো বন্ধ হয়নি এটা একটা অপপ্রচার মাত্র তবে আসতে নিরুৎসাহিত করা হয়েছে এটা সত্য কথা আর দুই একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরে ঠিক বারোটার মধ্যে আমি ইনশাআল্লাহ আজকে খুতবা বারোটার আগে শেষ করবো ইনশাল্লাহ বারোটা সর্বোচ্চ এর মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ আজিজ জি একটা তাই না যেহেতু মুসল্লি কিছু দেরিতে আসেন এই জন্য আজকাল লম্বা করা যেহেতু সরকারি কিছু নিষেধাজ্ঞা আছে স্বাস্থ্যগত বিধান আছে আমাদের কিছু বিবেচনা আছে খোদবা শর্ট করাই হলো কি বিধান এবং সালাত লম্বা করা হলো আল্লাহ নবীর ইনশাল্লাহ আমি অত্যন্ত আশাবাদী মহামারী কখনো চিরস্থায়ী হয় না কিছুদিনের জন্য আছে আবার আল্লাহ তুলে নিয়ে যান আমার মনের মধ্যে যেন কেমন খুব আস্থা আগের থেকেই জাল্লা ওয়াহদাউল্লাহ আর শরিক আল্লাহ এটা তুলে নিয়ে যাবেন কিন্তু মানুষ কি শিক্ষা নিবে মানুষ তো শিক্ষা নিতে চায় না মানুষ তো এখনো এখনো পর্যন্ত মানুষের ভাষা আচরণ বিশেষ করে যারা উপরে থাকেন যারা অহংকারে বিশ্বাসে যারা অহংকারে মানে অভ্যস্ত গর্বে অভ্যস্ত কথাবার্তায় বেশি অভ্যস্ত এবং যারা নাস্তিকতার সংস্পর্শে বড় হয়েছেন এবং যারা নিজেদেরকে বহু কিছু মনে করেন তাদের ভাষা এখন অন্যরকম তারা মোমবাতি জ্বালাবেন সিদ্ধান্ত নিয়েছেন মোমবাতি জ্বালাবেন মোমবাতি কোন চিকিৎসা রে ভাই মোমবাতি জ্বালানো কোন চিকিৎসা কোন ডাক্তার বলেছে যে মোমবাতি জ্বালাইলে তোমার এই রোগ প্রতিরোধ হবে তোমরা নিজেদেরকে বৈজ্ঞানিক মনে করে যুক্তিবাদী মনে করো এই কুযুক্তি এই কুসংস্কার তোমরা কোথায় এসে গেছ নিজেদেরকে বহু কিছু মনে করো এই কুকর্মে বদমাইশির কি প্রয়োজন এটা রোগ বালাই দূর করবে কোন বৈজ্ঞানিক বলেছেন না কোন ডাক্তার বলেছেন নাম্বার টু এটা শরীয়তের বিধিবিধান তোমরা বহু বুদ্ধি পেয়ে গেছ যেহেতু শরীয়তের দিকেও আসবে না ডাক্তারি বিদ্যায় জ্ঞান নেই পৃথিবীর কিছুই জ্ঞান নেই তোমাদের মাঝখান থেকে কিছু নোংরামি ফাইজলামি আর বৈশাখী আর এই ভালোবাসা দিবস এই সকল ভণ্ডামি নিয়ে যারা ব্যস্ত আছে তারা এখন মোমবাতি জ্বালাবেন ওনার সিদ্ধান্ত নিয়েছে দোয়াগুলো সবসময় পাঠ করতে থাকবেন দোয়াগুলো বলে দিয়েছে এবং বলবেন কোন মসজিদ থেকে দোয়া হচ্ছে না দোয়াগুলো একটু জানিয়ে দিন মাইক দিয়ে সুরাফা কুল কুল রব্বুন নাস কুল রব্বুল ফালাক সন্ধ্যায় তিনবার সকালে তিনবার এইটা তো আপনারা পাঠ করতে পারেন বাকি লিখে নেন হয়ে যাবে ইনশাআল্লাহ চিকিৎসার বিধিবিধান মেনে চলুন মানুষকে শিক্ষা নেবে ফেরাউনি মানসিকতা যাদের তারা শিক্ষা নেয় না দেখুন ফেরাউনের যুগে মুসা আলাই সালাতু ওয়াসসালাম এসে ফেরাউনকে বলে আল্লাহর পথে আসো আল্লাহর পথে আসে না আল্লাহ অনেকগুলা গজব দিয়ে পরীক্ষা করেছেন একটা একটা করে দুই তিন মিনিট বলেই খোদবা শেষ ইনশাআল্লাহ ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউন বিসসিনিন আমি ফেরাউনকে এবং ফেরাউনের বংশধরকে ফেরাউনের নেতৃবৃন্দকে কিবতিদেরকে আমি পরীক্ষা নিয়েছি ওদেরকে আমি ধরেছিলাম অভাব দিয়ে অভাব অভিযোগ খাওয়া নেই ধরেছিলাম তাদেরকে ওয়ানাকস মিনাস সামারাত ফল এবং ফসলের অভাব দিয়েছিলাম যখনই সমস্যায় পড়ে বলে মুসা দুউ লানা রাব্বাকা বিমা দেখে মুসা তুমি তোমার রবের কাছে একটু দোয়া করো যাতে এই বিপদটা তুলে নেয় মুসা আলাইহিস সালাম দোয়া করেন বিপদ চলে যায় ফেরাউন তার মন্ত্রী পরিষদ নেতৃবৃন্দ এবং কেপতিরা সহ আবার আল্লাহর বিরুদ্ধে চলে যায় আবার বলে আনা কুমল আলা আমি তোমাদের বড় রব মুসা আলাইহিস সালাতু বলে তোমার রবের কাছে দোয়া করো মুসা সাল্লাম দোয়া করেন চলে যাওয়ার পরে ফেরাউন আবার নিজে নিজেকে রব দাবি করে একটা দুইটা পরীক্ষা আবার সর্বশেষ যেটা হলো সেটা আল্লাহ ওয়াহদাহুল্লাহ শারিক আল্লাহ বলেন যে আমি কতগুলা জিনিস দা পরীক্ষা করলাম কতগুলা বালা মুসিবত গজব নাজের করলাম সেটা হলো যে একবার পাঠাইলাম বেসিনিন ওয়া তারপরে আমি সেখানে পাঠাইলাম উকুন পাঠাইলেন আল্লাহ ব্যাং পাঠাইলেন রক্ত পাঠালেন অনেক কিছুতে একটার পরে পাঁচটা জিনিস আছে আকাশ না হুমবে তুফান তুফান পাঠালেন প্রথম তুফান মানে ঝড় বৃষ্টি বন্যা ফসল শেষ করে দিলেন মুসা আলাইহিস কাছে এসে বলে ইয়া মুসা দু'উ লানা মুসা একটু তোমার রবের কাছে দোয়া করো তুফান ঝড় বৃষ্টি চলে যায় আবার ফেরাউন ওয়াদা খেলাপ করে বলে যে যদি এটা চলে যায় অবশ্য অবশ্যই হে মুসা তোমার উপরে ইমান আনবো তোমার রবের উপরে ইমান আনবো এবং বাণী ইসরায়েলকে যারা আমরা দাস বানিয়ে রেখে অত্যাচার করছি তাদেরকে ছেড়ে দিব তারা তোমার সাথে এখান থেকে চলে যে মুক্ত হয়ে যাবে দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে বাণী ইসরায়েলদেরকে দাস বানিয়ে কষ্ট দিচ্ছিল ছেড়ে দিব মুসা আলাহ সাল্লাম দোয়া করেন চলে যায় আবার যে অত্যাচার সেই অত্যাচারে শুরু করে আত্তুফান ওয়াল জারাদ তারপরে তিনি পাঠালেন ফড়িং ফড়িং নিয়ে আবার কেরামতে শুরু হয়েছে সারা দুনিয়ায় ফড়িং অমুক দেশে আসছে কেয়ামতের আলামত ফড়িং কেয়ামতের আলামত এমন কোন সৈয়াদিস নেই এখান থেকে আবার আরেক দল সুযোগ নেওয়ার চেষ্টা করছে মানে বুজুর্গি জাহের করার একদল তাবিজ কোচ বেচছে আরেক দল হুজুর আবার বুজুর্গি জাহের করার জন্য যত স্বপ্ন খোয়াব অতি আধ্যাত্মিকতা সুপারস্টিশন একেবারে পিউরাইল মিস্টিসিজম যেটাকে বলা হয় শিশু সুলভ আধ্যাত্মিকতা শুরু করেছে চীনে দেখলেন ক্যাপ্টেনরা জেনা করতেছে দুইজন পাহারাদার ছিলেন সেখানে কোন দেশে আফ্রিকায় কে স্বপ্ন দেখলো ফোন করলো ভাই পথের বক্তা যারা দেশের যারা ধান খেতে ওয়াজ করে তারা কত কিছুই বলে একজন আলেম যারা প্রসিদ্ধ যারা কোরআন হাদিস জানেন যাদের উপর মানুষের আস্থা আছে তাদের এত হালকা কথা বলা ঠিক নয় চীনের চেয়ে মৃত্যু এখন স্পেনে বেড়ে গেছে এখানে স্পেন না কি বলবেন চীনের চেয়ে মৃত্যু ইটালিতে বেড়ে গেল তারপরে এখন স্পেন বেড়ে গেছে এখন কোন স্বপ্ন বলবো আমরা কাজেই এত হালকা কথা বলতে হয় না এটা কোরআন হাদিসের দৃষ্টি অনুযায়ী আসতে পারে কাফেরদের মধ্যে আছে মুসলিমদের মধ্যে আছে অত্যাচারদের কারণে আসে মুসলিম শুদ্ধ আক্রান্ত হতে পারে কিন্তু আল্লাহ নেই বলেছেন মহামারী যাদেরকে আক্রান্ত সোহেল বোখারের হাদিস যদি তারা তার সেখানে বসে নিজ দেশে বসে ধৈর্য ধারণ করে সে শহীদ হিসাবে গণ্য হবে সোহেল বোখারের হাদিস সহি মুসলিমের হাদিস এত অতি আধ্যাত্মিকতায় যাওয়ার কারণটা কি কেউ থানকুনি পাতা খাও এটা খাও ওটা খাও যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয় এটা ডাক্তার সাহেব বলবে বৈজ্ঞানিক বলবে আমি অনুমান করে আমি কি বলবো সেটার মধ্যে আল্লাহ নবী বলেছেন কালো জিরা সব রোগের ওষুধ মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ আছে কিন্তু দুইটা রোগের ওষুধ নাই আল্লাহ নবী বলে দিয়েছেন একটা হলো বার্ধক্য একটা হলো মৃত্যু দুইটাই সহিল বোখারি হাদিস ইল্লাল হারাম হ্যাঁ, সহি মুসলিম সহ অন্যান্য হাদিসে রয়েছে সহিল বোখারিতে এক অংশ রয়েছে বার্ধক্য বুড়ো হয়ে গেছেন ওষুধ নাই আমার এক ফুপু ছিলেন আশি বছর বয়সে মা তখনকার যুগে চিকিৎসা জানতেন আইসে পয়সা থাকতেন মা বলতেন কিছু ওষুধপত্র দেয় কিছু চিকিৎসা করি উনি বলতেন বৌমা গো দেখো ওই যে দুইটা তক্তা দেখতেছ না পচা তক্তা দুই তক্তার মধ্যে তার কাটা মারতে যাও দুই তক্তাই ভাঙ্গা যাবে কেন দুইটা নরম হয়ে গেছে ওটা তার কাটা চলবে না অমনি পইরা থাকতে দাও আমি বয়সের যে জায়গায় পড়ছি এখানে বেশি ডাক্তারি গুলো যা আছি তাও ভেঙে যাবে কেন আমি এখন একটা পচা তক্তা কাজে বার্ধক্যের যখন একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবেন আল্লাহ নেই বলছে এটার কোনো চিকিৎসা নেই বেশি চিকিৎসা করতে যাবে আরো সমস্যা হয়ে যাবে পচা তক্তার মতো খসে যাবে আর মৃত্যুর কোনো চিকিৎসা নেই মরে গেছে তাকে বাঁচাবেন কি দিয়ে কাজে এই সকল অতি আধ্যাত্মিকতা মানে সীমা লঙ্ঘন বিশ্বাস তো করতে আল্লাহ তাওয়াক্কল করতে হবে স্বপ্ন সত্য হতে পারে কিন্তু সেটা বাস্তবতা বিরোধী হলে তো সেগুলো বলার কোনো অর্থ নেই এরকম মাল যারা জারাদ যারা আদে প্রসঙ্গত বললাম একদল চালিয়ে দিয়েছেন যে ফরিং আসা কিয়ামতের আলামত আর একদল আবার চালিয়ে দিয়েছেন দেখলাম যার যা খুশি ছেড়ে দিচ্ছেন মানুষের হালকা হালকা মনোভাবটা নিজের দিকে নেওয়ার জন্য আল্লাহ ভালো জানেন তাদের এটা আরেক আকাম নাস্তিকরা সুযোগ নিয়ে নিচ্ছে হাসাহাসি করছে টিভিতে বসে বসে আপনাদের এই সকল বাজে কাজের জন্য যুক্তি রয়েছে তর্ক রয়েছে হাদিস রয়েছে বাস্তবতা রয়েছে প্রকাশ্য সকল কিছু রয়েছে কোরআন হাদিসের মধ্যে আপনাদের সঙ্গে হালকাপনা করার দরকার কি ধান খেতের বক্তারা বলে বলুক তাকে কাউন্ট করে না যারা কাউন্টেবল তাদের জন্য কথা সাবধান সতর্ক হয়ে বলা কর্তব্য রয়েছে সম্মানিত উপস্থিতি এই সকল অতি আধ্যাত্মিকতা স্বপ্নীল কথাবার্তা বলার কোনো অর্থ নেই সম্মানিত মুসলিয়ানগণ যা যেখানে আছে সেটা সেভাবে আপনারা পালন করতে চেষ্টা করেন নাস্তিকেরা নিচ্ছে একদিক হুজুরা নিচ্ছে আরেক দিক তাবিজ কবলের আজারানিসে আরেক দিক নেতৃবৃন্দের অহংকার কমছে না কোনটাই ঠিক না একদল বলছে ফোরেং নাকি কেয়ামতের আলামত আবার রমজানের মধ্যে কোথায় আওয়াজ হবে কি হবে না হবে আমাকে একজন দেখাচ্ছে ওগুলা নিয়ে যেহেতু আশি ভাগ মানুষ মূর্খ মানে স্বাভাবিক অত জ্ঞান বুদ্ধি নাই তারা ওই নিয়েই বসে আছে আমার কাছে বারবার খালি নিয়ে নিয়ে আসছে এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে আরে ভাই এই সকল বাজে কথা বেহুদা কথা ভিত্তিহীন কথাবার্তা কোরআন হাদিসে যা আছে আর বিজ্ঞান এবং ডাক্তারি শাস্ত্র যা বলে দুইটার মধ্যে একটা চমৎকার সমন্বয় রয়েছে সেই পথে হাঁটো ওই সকল বেহুদা কথা বলার কোনো অর্থ নাই অতি আধ্যাত্মিকতা টেনে আনার কোনো অর্থ নাই সম্মানিত ভাইরা সোজা সরল স্বাভাবিক চলুন যার জীবন যাওয়ার যাবে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ নিয়ে যান ইন্না আলিল্লাহ রাজন সতর্কতা অবলম্বন করে আল্লাহ যার জীবন দেবেন থাকবেন তিনি বেঁচে থাকবেন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ফড়িং কোন কেয়ামতের আলামত নয় ফড়িং এর আগেও এসেছে মেলায় পৃথিবীতে বহু ফসল খেয়ে গেছে এখনো খেতে পারে এটা কোনো আলামত নয় কিছুই নয় ফড়িং আলামত নয় অল কুম্মাল এরা ফেরাউনের যুগে এসেছিল কিন্তু কেয়ামত তখন হয় নাই ফেরাউনের যুগে আজকার যুগ কয়েক হাজার বছর আগের এর চেয়ে মারাত্মক ফড়িং এসেছিল ফেরাউনের যুগে শাস্তি হয়েছে কিন্তু কেয়ামত হয় নাই সুতরাং বেহুদা কথা একটা একটার সাথে জোড়া দেওয়ার কোনো অর্থ নেই কেয়ামতের আলামত কি কি তা পরিষ্কার দৈনিক কেয়ামতের আলামত সবচেয়ে বড় আলামত হল আল্লাহ নবী বলেছেন সোহেল বখারিতে আমার মৃত্যু আল্লাহ নবী বলেছেন সোহেল বখারির হাদিস আমার মৃত্যু হলো কেয়ামতের সবচেয়ে বড় আলামত কেন আমি যতদিন বেঁচে থাকবো কেয়ামত হবে না সোহেল বখারির হাদিস আল্লাহ নবী মারা গেছেন কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে দৈনিকই কেয়ামতের আলামত চলছে কবে কবে কেয়ামত হবে তা আমরা জানি না বড় বড় কিছু আলামত উল্লেখ করা হয়েছে হাদিসে ওই কটা আমরা বলা বলি করি যে তুই হাদিস দ্বারা কেউ মেহেদি আইসা গেল কেউ ঈসা আইসা গেল আরে আল্লাহ আকবার মেহেদি যখন আসবে সবাই দেখবে ঈসা আলাইসাল্লাম যখন আসবে সবাই দেখবে আকিদা পরিষ্কার এই নিয়ে কেয়ামতের বিভীষিকা ছড়ানোর তো কোনো অর্থ নাই কেয়ামত গাদান আল্লাহ কাল কেয়ামত কাল কেয়ামত ইন্নাহু ইয়ারাউনহু বাঈদা ওয়া কারিবা কারিবা তারা মনে করে বহুত দূরে আমি বলছি অতি নিকটে কোরআন হাদিস প্রমাণিত তো একটার সাথে একটা একেবারে এইভাবে হাওয়াপন্থী কথাবার্তা বলে যোগ সূত্র স্থাপনের কি কারণ রয়েছে পঁচাত্তরটা আলামত বলে বেরিয়েছে মাহাদির পঁচাত্তর আলামত আপনারা কোথায় পেলেন কোন হাদিসে পেলেন কে বলেছে এগুলা মাহাদি আসলে দেখাই দিবে পরিষ্কার হয়ে সারা পৃথিবী সাথে সাথেই জেনে যাবে আপনি তা আলামত খুঁজে বেড়াতে কেউ বলে নেই কিছু মনে করবেন না ভাইয়েরা ছোটখাটো ধান খাতের বক্তা হলে আমি বলতাম না যারা কাউন্টেবল যারা গ্রহণযোগ্য আলেমনামা তারা যদি এই ধরনের দায়িত্বহীন এবং ভিত্তিহীন কথাবার্তা বলে মানুষের দৃষ্টি আকর্ষণ করেন ওটা আমাদের জন্য বড় সমস্যা হয়ে পড়ছে যে তারা তো আপনাদেরই লোক আহলে সুনাল জামাতের লোক তারা এগুলা বলে কেন কাজেই আমি বলবো ভাই আল্লাহ অস্তা আপনার এসবের হাওয়া কথা বলবেন না কোন অবস্থাতেই ফোড়েন কেমতের আলামত নয় ওটা এসেছে আসছে ওয়াল কুম্মাল উকুন সব জায়গায় উকুন বা পোকা সার পোকা ফেরাউনের রাজ্যে সর্বত্র সার পোকা উকুন তারপরে আরো যা যা আছে বিছানায় যেখানে যায় সেখানে উকুন সেখানেই সার পোকা সেখানে ভরা দিতে পারে না ঘুমাইতে পারে না খাইতে পারে না বলে মুসা দোয়া করো আল্লাহ তুলে নিক মুসা সাল্লাহাম দোয়া করেন চলে যায় ফেরাউন আবার অবাধ্য হয়ে যায় ওয়াদ্দাফা দে ব্যাং সর্বত্র ব্যাং খাওয়ায় ব্যাং পড়ায় ব্যাং বিছানায় ব্যাং সর্বত্র ব্যাং দোয়া করো মুসা মুসা আলাইসাল্লাম দোয়া করে চলে যায় ও আবার তাকাব্বরি করে ইমানও আনে না আবার অহংকার করে অদ্দাফা দেয়া ইত্যাদি ইত্যাদি অদ্দাম রক্ত সর্বত্র রক্ত কূপে রক্ত তারপর সাগরের রক্ত সর্বত্র রক্ত চলে যায় আবার তাকাব্বরি করে নেতৃবৃন্দ সারা পৃথিবীর সকলকেই বলবো ফেরাউনি খাসলত নিজেদের মধ্যে আনবেন না কেননা সর্বশেষ ধ্বংস যদি বিনয়ী হন আল্লাহর বিধান মেনে কেউ বলেন আল্লাহকে ডাকেন সবার ভাষণ আমি শুনছি হিন্দু ভদ্রলোক বললেন অমুসলিম ভদ্রলোক বললেন পরম করুণাকে ডাকেন মুসলিমদের ভাষণে আল্লাহকে ডাকেন এটা আমি খুঁজে পেলাম না ধীর স্থিরভাবে লক্ষ্য করছি অহংকার করছেন না বললে আপনাদের কেউ খারাপ বলবে ইনফেরিটি কমপ্লেক্সে ভোগেন মুসলিম সন্তান হয়ে আপনাদের মুখ দিয়ে একটাবারও বেরোল না যে আমরা ডাক্তারি বিধানও যেমন মেনে চলবো তার আগে আল্লাহর কাছে আমরা দোয়া করব একবার বেরোয় না আপনাদের মুখ দিয়ে আমি অনুরোধ করব নেতৃবৃন্দকে বিচার বিভাগকে প্রশাসনকে তারপরে যারা হামলা আছেন তাদেরকে টিভি ব্যক্তিত্ব যারা আছেন তাদেরকে সাংবাদিকদেরকে সকলকে মুসলমানের বাচ্চা আল্লাহকে একবার ডাকুন গণমাধ্যমে আপনারা বলুন একবার আমরা তো ডাক্তারি বিদ্যার বিরুদ্ধে বলছি না ডাক্তারি বিদ্যা আল্লাহ দেওয়া বিদ্যা তা আপনারা আসল জিনিসটাকে অস্বীকার করছেন কেন এড়িয়ে যাচ্ছেন কেন আপনাদের সমস্যাটা কোন জায়গায় সমান উপস্থিতি এই বলছি কিন্তু যদি অহংকার করেন শেষটা কিন্তু আছে ফেরাউন পাঁচ ছয় সাতবার অহংকার করেছে আল্লাহ বলেছেন তারা জালেম তারা ওয়াদা খেলাপকারী তারা গা ফেল বিভিন্ন ভাষা এই তিন চারটায় একশো তিরিশ থেকে একশো ছত্রিশ আয়াত পর্যন্ত সুরা আলা আরাফের আপনারা যে গাফেল হন জালেম হন ওয়াদা খেলাপ করেন দ্রুত গতিতে আল্লাহর পথে অন্য পথে ফিরে যান শেষ কিন্তু পানিতে ডুবানো ফান্তাকামনা মিনহুম ফাগরাকনাহুম ফিল ইয়াম আমি যখন দেখলাম বারবার ওয়াদা খেলাপ করছে আমার পথে ফিরে আসছে না নিজেদের কেরামতে জাহির করার চেষ্টা করছে শুধুমাত্র আমি কিন্তু শেষ পর্যন্ত ডুবিয়ে দিয়েছি সারা পৃথিবী ডুববে ফেরাউনকে যেমন ডুবেছিলেন চিকিৎসা বিজ্ঞানও নেন আপনারা নিঃসঙ্গ জীবনযাপন করুন কিন্তু আল্লাহকে সর্বপ্রথম রাখুন আল্লাহ তুমি তুলে নাও আমাদের পাপের কারণে গুনার কারণে তাকাব্বুরের কারণে তুমি সারা পৃথিবী ধ্বংস করে দিও না তখন যদি ডাকেন আন্না লা ইলাহা ইলাহা ইল্লা আল্লাযী বানু ইসরায়েল মুসা সহ যে রবের উপর ইমান এনেছে ফেরাউন বলে আমি তার উপর ইমান এনেছি পানিতে ঢক ঢক করে গিলে আর মরে ওই সময় বলে এখন আমি ওই রবের উপর ইমান এনেছি যে রবের উপর মুসা বানু ইসরায়েল যার উপর মুসা এবং বানু ইসরায়েল ইমান এনেছে এতদিন তো নিজের উপরে ইমান ছিল ডাক্তারের উপরে ইমান বৈজ্ঞানিকের মৌর ইমান কোয়ারেন্টাইনের উপর ইমান আল্লাহর উপর তাওয়াক্কুলের পরে যদি এই বিশ্বাস তাকে সমস্যা নেই আল্লাহর উপর তাওয়াক্কল বাদ দিয়ে যদি এই বিশ্বাস করেন শেষ কিন্তু ফেরাউনের মতো ডুবে মরবেন ওই সময় যদি বলেন এখন আল্লাহ তোমার কাছে দোয়া করছি আল্লাহ আলান ওয়াকাদ আসাইতা কাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন এখন আগে তো তোমরা অহংকার করেছো গর্ব করেছো এবং তুমি মুফসিদ ছিলে পাপি ছিলে মুজরেম ছিলে ক্রিমিনাল ছিলে বহু ভাষায় বলা হয়েছে আল্লাহকে বাদ দিয়ে দোয়া বাদ দিয়ে আল্লাহর কাছে হাত তোলা বাদ দিয়ে আল্লাহকে ডাক দিয়ে যেটা করবেন আল্লাহকে বাদ দিয়ে যেটা করবেন সেটা অহংকার সেটা গর্ব এবং সেটা আল্লাহ পাক সর্বশেষ কাকে কাকে ডুবে মারবেন আল্লাহ ভালো জানেন সংক্ষেপ কথা যেটা শেষ এক মিনিটের মধ্যে সেটা হলো আল্লাহকে ডাকতে হবে এক ডাক্তারি বিধি মেনে সব মেনে করতে হবে দুই তিন মসজিদে আজান বন্ধ হবে না মসজিদ বিরান করা যাবে না ইমাম সাহেবের সাথে যে কয়জন আছেন তাদেরকে নিয়ে তারা সালাত আদায় করে থাকবেন কিন্তু অতিরিক্ত তাওয়াক্কল দেখাইতে যে আবার গোটা পাবলিক হুমড়ি খেয়ে পড়বেন না এটাও শরীয়তের বিধান নয় বিরানও করা যাবে না আবার অতিরিক্ত ভিড়ও করা যাবে না ডাক্তারের বিধিবিধান মেনে চলতে হবে সরকারি বিধিবিধান যা আসে মেনে চলতে হবে আর অতিরিক্ত আধ্যাত্মিকতার মাধ্যমে স্বপ্ন টপ্ন যা কিছু আন্দাজে ফান্দা যা কিছু বলা হয়েছে তাবিজ কবজ আন্দাজে পানি পড়া এগুলার থেকে সম্পূর্ণভাবে দূরে থাকতে হবে রোগের কিছু যেমন সংক্রমিত হয় আবার কিছু সঙ্গ সংক্রমিত হয় না এর মধ্যে বড় ইমান হলো রোগ নিজে সংক্রমিত হয় না আল্লাপাক সংক্রমিত করেন রোগ সংক্রমিত হয় না এ কথা ঠিক নয় আবার সকল রোগ সংক্রমণ করে এটাও যেমন ঠিক না আবার যেটা সংক্রমিত হয় সেটা আল্লাহর নির্দেশে তাকদিরের মাধ্যমে সংক্রমিত হয় সকলে প্রমাণিত একতরফা কথাবার্তা বলা যাবে না আল্লাহ আমাদেরকে সকল কিছু বুঝে শুনে বলার তৌফিক দান করুন ইসলাম বাস্তবসম্মত ইসলাম হাওয়াপন্থী কোনো ধর্ম নয় ইসলাম অত্যন্ত বিজ্ঞান সম্মত বিজ্ঞানের বাইরে ইসলাম যায় না ইসলামের বিধানের বাইরে বিজ্ঞান যেতে পারে না দুইটার একটা বাতিল হবে শরীয়ত কখনো বাতিল হবে না যা শুদ্ধ হয়ে প্রমাণিত বিজ্ঞানও অপ্রমাণিত হতে পারে আল্লাহ নবী একজনের পেটের ব্যথার প্যাচের সমস্যার কথা শুনে বললেন মধু খাওয়ায় পেট আরো ফুলে গেল আল্লাহ নবী বলে মধু খাওয়াও পেট আরো ফুলে গেল পরবর্তী এসে বলে আর রসুল আল্লাহ পেটের তো সমস্যা আরো আল্লাহ নবী বলেন কাযাবা বাতনুহু ওয়া সাদাকাল্লাহ ওর পেট মিথ্যা কথা বলছে আল্লাহ সত্য কথা বলেন পরবর্তী আবার মধু খাওয়ানো হলো প্যাট ঠিক হয়ে গেল যখন শরীয়তের সঠিক দলিলের সাথে বিজ্ঞান বা ডাক্তারের দ্বন্দ্ব হবে ডাক্তার এবং বিজ্ঞানকে পুনরায় পরীক্ষা নিরীক্ষা চালাতে হবে ডাক্তার এবং বিজ্ঞানের ভুল আছে সত্য এবং শুদ্ধভাবে প্রমাণিত বিজ্ঞানে কোনো শরীয়তে কোনো ভুল নেই এটা মাথায় রাখতে হবে তাই বলে বাজে কথা বেহুদা কথা ভিত্তিহীন কথা হুজুররা যেখানে সেখানে বলে যাবেন এটা উচিত নয় বুঝে শুনে বলবেন পড়াশোনা করে কথা বলবেন আল্লাহ আল্লাহ তুমি আমাদের দেশ থেকে বালা মুসিবত তুলে নাও বিশ্ব মানবতাকে তৌহিদের পক্ষে তোমার পক্ষে অত্যাচার বাদ দিয়ে তাদেরকে সঠিক সুন্দর তৌহিদের পথে এবং সুসংস্কার পথে আদায়ের তৌফিক দান করো নেতৃবৃন্দের যারা অহংকার করেন গর্ব করেন তাদেরকে তুমি হেদায়ত দান করো তাদেরকে বিনয় হওয়ার সুযোগ দান করো ডাক্তার ভাইরা যারা আছেন তারা একটু তাওয়াক্কুল বেশি করে ডাক্তারি বিধান মেনেই তারা যথাসম্ভব সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করুন দেশের যারা নেতৃবৃন্দ আছেন স্বেচ্ছাসেবক আছেন এবং সাহসী মানুষরা আছেন তারা এই সময় খেদমত দিতে পিছপা হবেন না আলামিন জামে মসজিদ সারা পৃথিবীর বহুত খেদমত করে মাদ্রাসা মসজিদ এবার মানবতার সেবার সুযোগ এসেছে সামনে হয়তোবা স্বাভাবিক হয়ে মহা অভাব পড়ে যেতে পারে এখনো বহু খেদমতের সুযোগ আছে যদি পারেন একটা বড় ফান্ড কালেকশন করতে পারেন এখানে মোতাবল্লি ভাই সুস্থ থাকলে তার নেতৃত্বে হতো তিনিই তো এখানে মূল আছেন একটা ফান্ড আপনারা যদি পারেন তো কালেকশন করবেন যদি মানুষের মানবতার সেবা করা সম্ভবপর হয় আল্লাহ আল্লাহ আল্লাহ মনসুলমান আর যারা মারা গেছে তাদেরকে তুমি শহীদে মর্যাদা দাও যদি তাদের ইমান থাকে বেঈমান হয়ে মারা যাবে সালাত কোনদিন আদায় করে না মহামাইতে মারা গেল শহীদের হুকুম দিয়ে দিলেন প্রশ্নই উঠে না তো কাফের তো বেঈমান ফাঁসে ও কিসের শহীদ ওর ওর তো যায় নাই ওর মুসলমানের কবরস্থানই নাই লা ইউসাল্লা আলাই ওয়ালা ইউদফানু ফি মাকাবিরিল মুসলিমিন যে নামাজে দিনদার পরহেজগার সে শহীদ হুকুম পাবে ইনশাআল্লাহ শহীদ হিসাবে কবুল করো আল্লাহ আল্লাহ তুমি বালা মুসিবত দূর করো সকলকে সঠিকভাবে চলার তৌফিক দান করো اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولا ذكر الله تعالى أعلى وأولى وعز وجل وأتم وهم وأكبر